জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো দেখো শেষ নবীজির উম্মতে রাজা গো দেখো ইব্রাহিমের সন্তানে রাজা গো দেখো শেষ নবীজির উম্মতে রাজা গো দেখো ইব্রাহিমের সন্তানে রাজা গো দেখো শেষ নবীজির উম্মতে রাজা গো এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেলো এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেলো জালো ইমানেরই আগুন আবার জালো জানো সেই জিহাদের আগুন আমার জানো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেল এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেল জালো ইমানেরই আগুন আবার জালো জালো সেই জিহাদের আগুন আবার জালো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো চোখ বুলিয়ে দেখো কোরআনেতে যিনি মূর্তি ভেঙেছিলেন আপন হাতে জানি ফেলল তারে অগ্নিকুণ্ডলিতে হেতা ফুল বাগিচা হইল যার দয়াতে যিনি আগুন থেকে দিয়ে পরিত্রাণ প্রিয় খলিলকে তার নিলেন ইমতেহান হলেন দেশান্তরী খলিল ইব্রাহিম খুঁজে নিলেন প্রভুর সিরাত মুস্তাকিম মোরা সেই সে জাতি নাম হলো মুসলিম মোদের জাতির পিতা হলো ইব্রাহিম যারা সেই গোদারে মনে প্রাণে ডর তারা জাতির পিতা ইব্রাহিম সর চোখ বুলিয়ে দেখো কোরআনেতে যিনি মূর্তি ভেঙেছিলেন আপন হাতে জালিম ফেললো তারে অগ্নিকুণ্ডলিতে হেতা ফুল বাগিচা হইল যার দয়াতে যিনি আগুন থেকে দিয়ে পরিত্রাণ প্রিয় কে তার নিলেন ইমতেহান হলেন দেশন্তরী খলিল ইব্রাহিম খুঁজে নিলেন প্রভুর সিরাত মুস্তাকিম মোরা সেই সে জাতি নাম হলো মুসলিম মোদের জাতির পিতা হলো ইব্রাহিম যারা সেই খোদারে মনে প্রাণে ডরো তারা যাতে পিতা ইব্রাহিমকে সরো এসো আদার কেটে আনবো আবার আলো জালো সেই জিহাদের আগুন আবার জালো ফেলো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেলো জালো সেই জিহাদের আগুন আবার জালো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেল এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেল জালো ইমানেরই আগুন আবার জালো জালো সেই জিহাদের আগুন আবার জালো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো মূর্তি ভাঙতে নবী করেন আন্দোলন মূর্তি ভাঙাই ছিল প্রিয় নবীর পণ তাই নবীর তাজা রক্ত কেবল ঝরে দন্ত শহীদ করেন অহুদ প্রান্তরে করেন মক্কা ছেড়ে মদিনা হিজরত বন্ধু আমরা সবাই সেই নবীর উম্মত যখন মক্কা বিজয় হলো অবশেষে প্রিয় নবী হেতা এলেন বীরের বেশে মুখে যা আল হক বাতিল জানি সত্য এলে মিথ্যে হয় বিলীন নবী আপন হাতে লাঠি নিলেন তুলে তিনশো ষাটটি মূর্তি দিলেন ভেঙে ফেলে মূর্তি ভাঙতে নবী করেন আন্দোলন মূর্তি ভাঙাই ছিল প্রিয় নবীর পণ তাইবে নবীর তাজা রক্ত কেবল ঝরে দন্ত শহীদ করেন অহুদ প্রাণ ধরে করেন মক্কা ছেড়ে মদিনা হিজরত বন্ধু আমরা সবাই সেই নবীর উম্মত যখন মক্কা বিজয় হলো অবশেষে প্রিয় নবী হেতা এলেন বীরের বেশে মুখে জাল হাকল হাক হাকল বাতিল জানি সত্য এলে মিথ্যে হয় বিলীন নবী আপন হাতে লাঠি নিলেন তুলে তিনশো ষাটটি মূর্তি দিলেন ভেঙে ফেলে বন্ধু তুমিও সে আওয়াজ মুখে তুলো জানো সেই জিহাদের আগুন আবার জানো ফেলো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেলো জানো সেই জিহাদের আগুন আবার জানো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শ্রেষ্ঠ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শ্রেষ্ঠ নবীজির উম্মতেরা জাগো এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেলো এসো গ্রিক দেবীর মূর্তি ভেঙে ফেলো জালো ইমানেরই আগুন আবার জালো জালো সেই জিহাদের আগুন আবার জালো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো জাগো ইব্রাহিমের সন্তানেরা জাগো জাগো শেষ নবীজির উম্মতেরা জাগো